দাদার মুখে একাত্তরের স্বাধীনতার গল্প শুনে মুগ্ধ হলাম মুগ্ধ হলাম দাদার গল্প কল্প ভেবে স্বল্প সময় স্বাধীন হয়ে বন্দি হলাম বন্দি হলাম আমার মতো হাজারো মানুষ হারিয়েছে হুশ নির্যাতনের জালে ফেসে জালে ফেসে লাখো আলেমের চোখের জলে শত আলেমের রক্ত স্রোতে বাংলা ভাষে বাংলা ভাষে হ্যাঁ জনতা হে কি তোদের একাত্তরের সেই স্বাধীনতা হায় হায়ের জনতা তোদের জন্য একটু কি নেই মানবতা যোদ্ধা সেই চেতনায় জাগিয়েছে বাংলাদেশ যুক্তিবিদরা ভিনদেশীদের যুক্তিতে দেশ করল শেষ তরে খোদার পথে হাজার মায়ের কোল খালি নাস্তিকেরা মুসলমানকে ধ্বংস করে দেয় তারি পাঁচ বছরে পাঁচ বছর এভাবেই তো যায় তবু কেন আরো বেশি চায় থাকতে ক্ষমতায় সেই চালাবে দেশটা যাকে এই জনগণ চায় জোর করে কি এভাবে কহু দেশ চালানো যায় যুগ যুগ ধরে দেশ চালালেও আপত্তি নেই যেন দুঃখ শুধু স্বাধীন বাংলা বিক্রি হবে কেন কেউ যদি চায় গড়তে কে ডিজিটাল বাংলা ডিজিটাল না হয়ে কেন হয় নরকের বাংলা দেশ চালানোর নামে কেন করবে বোমা বাজে শেষ করে দিতে হবে কেন আলেম ইমাম হাজি পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে থাকলে মুখে দাঁড়ে হয় কেন সে মৌলবাদী হয় রে জঙ্গিবাদী ছোট বড় সব গরিব দুঃখী দেশের নাগরিক তবু কেন কেউ সুখী কেউ দুঃখের পথের পথি হায় হায়ের রে জনতা কি তোদের একাত্তরে সেই স্বাধীনতা হায় হায়ের জনতা তোদের জন্য একটু কিনে মানবতা যোদ্ধা সেই চেতনায় জাগিয়েছে বাংলাদেশ যুক্তিবিদ্যা ভিনদেশীদের যুক্তিতে দেশ করল শেষ দিনের তরে খোদার পথে হাজারো মায়ের কোলখালে নাস্তিকেরা মুসলমানকে ধ্বংস করে দেয় তালি কেউ ভালো নয় কম তো সকলেই অপরাধী তবু কেন হয় না যেন লড়াইয়ের সমাধি যেই বিরোধী সেই কেন হয় যুদ্ধ অপরাধী বিদ্রোহী সব পাঁচ বছরই হয় কারাবন্দি লাল কুকুরের কথায় কেন কোরআন বিরোধী আয় সংসদ হতে উঠে যায় কেন বিসমিল্লার লায় দোষ করেছে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম কোরআনের তোরে হারাতে হয়েছে শত জনতার প্রাণ নাস্তিকদের জন ছিল সেই মুফতি আমিনে তোমার কথা বাংলার মানুষ আজ ভুলেনি আজ জেগেছে শাহ আল্লামা আহমদ শফি জেগেছে মুফতি রাজা করে পীর চর্ম নাই তাদের ছায় থাকো রে হায় রে মুসলমান হরো বাজে তো কভু তুমি হারাবে না ইমান হায় হায় রে জনতা হে কি তোদের একাত্তরে সেই স্বাধীনতা হায় হায় রে জনতা তোদের জন্য একটু কি নেই মানবতা হায় হায়ের জনতা হে কি তোদের একাত্তরের সেই স্বাধীনতা হায় হায়ের জনতা তোদের জন্য একটু কিনে মানবতা স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আইয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O D I N A Al Madina dot com সৌজন্যে BPS private Hifzul Quran Madrasa Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আইব আনসারের পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ